ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ হে প্রিয় উম্মা সম্প্রতি হক্কানি ওলামায় কেরামদের গুম খুনের যেন একটি ধারা শুরু হয়েছে আজকে একজনকে ধরা হচ্ছে তো কালকে আরেকজনকে ধরা হচ্ছে নিরপরাধ আলিমদের গ্রেফতার করা হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এহেন পরিস্থিতিতে আপনাদের কাছে কিছু কথা আরজ করতে চাই হে প্রিয় উম্মা তাগুত শাসক ও তাদের রক্ষাকারী বাহিনীগুলোর এই গুম খুন ও গ্রেফতারির ধারাবাহিকতা আজকে নতুন কিছু নয় ইসলামের প্রতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের শত্রুতাও নতুন কোনো বিষয় নয় বিগত বছরগুলোতে ইসলামের প্রতি ভালোবাসার অপরাধে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার স্বপ্ন দেখার অপরাধে কত শত আলিম দায়ী ও ধর্মপ্রাণ যুবককে গুম হতে হয়েছে খুন হতে হয়েছে ক্রসফায়ারে মরতে হয়েছে শহীদ হতে হয়েছে কারাগারের অন্ধকার কুঠুরিতে নিক্ষিপ্ত হতে হয়েছে আমরা কি তার খবর রেখেছি তাদের জন্য কি সামান্যতম দরদি হয়েছি তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখিয়েছি নাকি আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলাম যখন রাসুলুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের অবমাননাকারীদের প্রাস আমাদের ভাই শহীদ মুকুল রানা রহমাতুল্লাহ আলীকে তার সম্মানিতা স্ত্রীর সামনে থেকে তুলে নেওয়া হয়েছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মম নির্যাতন করা হয়েছিল রোমহর্ষক আরও নানা ধরনের শাস্তি দেওয়া হয়েছিল অত্যাচার করা হয়েছিল অতপর ক্রস ফায়ারের নাটক সাজিয়ে রাস্তার মোড়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল তখন কি আমরা তার প্রতিবাদ করেছিলাম অন্তত তার জন্য অন্তরে একটু দরদ কি আমরা অনুভব করেছিলাম হে সম্মানিত ওলামাই কারাম এমন আরও শত শত ভাইকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে এখনও হচ্ছে এমনকি কারাগারে সালাত পর্যন্ত আদায়ে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা এই গুম খুনের ব্যাপারে নির্লিপ্ত ছিলাম কালের পরিক্রমায় আজকে সেই ঝড় আমাদের বাড়িতে হানা দিয়েছে গুম খুনের সেই আগুন আমাদের ঘরে লেগে গেছে এখনও হাতে কিছুটা সময় আছে প্রকৃত বাস্তবতা অনুধাবন করুন এই তাগুত শাসক ও তাদের রক্ষাকারী বাহিনীর তেলতেলে কথায় মিঠা কথায় আত্মপ্রবঞ্চনায় ভুগবেন না এরা মূলত আপনাদের ব্যবহার করছে জনসমর্থন শূন্য এই সুরগুলো আপনাদের ব্যবহার করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা শরিয়া প্রতিষ্ঠার উদ্যোগগুলোকে ভয়ঙ্কর রূপে দেখানোর প্ল্যান করেছে হায় আফসোস মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না এমন মন ভুলানো কথায় আমরা আমাদের ভাইদের উপর কতই না জুলুম করে ফেলেছি হে প্রিয় উম্মা এই ভূখণ্ডে জিহাদি আন্দোলনের সূচনা থেকেই শরিয়া প্রতিষ্ঠার পরিবর্তে তাগুত শাসক ও তাদের রক্ষাকারী বাহিনীগুলো সশস্ত্র জিহাদকে মুসলমানদের সামনে ভয়ঙ্কর রূপে পেশ করেছিল ধর্মপ্রাণ যুবকদের গুম খুন করে জিহাদি আন্দোলনগুলোকে ভেঙ্গে ফেলার চেষ্টা করেছিল পাশাপাশি গণতন্ত্রের ও ইসলামী গণতন্ত্রের অনুসারীরা তাদের সাথে তাদের সুরে সুর মিলিয়ে কথা বলেছিল সশস্ত্র জিহাদের বিরোধিতা করেছিল যার ফলে আজকে আত্মরক্ষার জন্য একটি ছুরি চালানো এমনকি হাত মুষ্টিবদ্ধ করাটাকেও মানুষ খারাপ দৃষ্টিতে দেখে অন্যদিকে লোহার বিরোধিতা করার কারণে অস্ত্রের বিরোধিতা করার কারণে এক কথায় সশস্ত্র জিহাদের বিরোধিতা করার কারণে গণতন্ত্র ও কথিত ইসলামী গণতন্ত্রের পূজারীরা আজকে নিজের পিটি বাঁচাতে পারছে না তাদের নেতাদের হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হচ্ছে কিন্তু তারা প্রতিরক্ষা স্বরূপ নিজের হাতকেই মুষ্টিবদ্ধ করতে পারছে না কারণ এটা করতে গেলেই জঙ্গিবাদের তকমা তাদের গায়ে লেগে যাবে তাদের কেউ গুম খুন বা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হবে তাই তারা শুধু ফাঁকাবুলি আউরিয়ে জনগণের হাসির খোরাক জোগাচ্ছে হে ইসলামী গণতন্ত্রের ধারক বাহকেরা যারা বিপদগ্রস্ত হয়েছেন আর যারা এখনও হননি নিজেদেরকে শান্তিপূর্ণ দেখানোর যে আত্মপ্রবঞ্চনায় আপনারা ডুবে আছেন একদিন এই ধোকাই আপনাদেরকে ব্যর্থতার অতল গহবরে ডুবিয়ে ছাড়বে তাই সময় থাকতে সাবধান হন গণতন্ত্রের তন্ত্রমন্ত্র ছেড়ে কোরআন সুন্নাহ নির্দেশিত জিহাদের পথে ফিরে আসুন এ আদাব গ্রহণ করুন ময়দানে নেমে আসুন হে জামাত শিবিরের ভাইয়েরা এখনও সময় আছে শক্তির বাকিটুকু সঠিক খাতে ব্যয় করুন এ আদাব গ্রহণ করুন কোরআন সুন্নাহ নির্দেশিত জিহাদের পথে ফিরে আসুন হায় আফসোস ঘরে তো আগুন লেগে গেছে তবুও কেন আমরা বেঁচে দেওয়া সম্পদটুকু রক্ষার জন্য তৎপর হচ্ছি না হে ইসলামী গণতন্ত্রের ধারক বাহক আমাদের ভাইয়েরা আজ হোক কাল হোক এই ঝড় একদিন আপনাদের উপরেও আসবে রামরাজ্যের গেরুয়া সন্ত্রাসীরা ইসলামের ছিটে ফোটাও সহ্য করতে পারবে না সহ্য করতে পারে না শুধু মুসলিম নাম থাকার কারণেই তারা আপনাকে হত্যা করতে আসবে এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি তাদের তরবারির নিচে মাথা পেতে দিবেন নাকি আত্মরক্ষার শেষ চেষ্টাটুকুও করবেন হে প্রিয় উম্মা হে মোহতারা মোলামাই কারাম এই রাষ্ট্র এই প্রশাসনের প্রতিটি সেক্টরে মালাউন হিন্দু ও তাদের এজেন্টরা জেকে বসেছে যাদের অনেকে মুসলিম নামধারী হওয়াতে আপনাদের ধোকা দিতে সক্ষম হয়েছে ধোকা দিতে পারছে RAB police DB PIB BGB সেনাবাহিনী এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে গেরুয়া সন্ত্রাসীরা জেকে বসেছে আপনারা তেলতেলে চেহারার কিছু মন্ত্রীদের কথায় মানবতার শত্রু তাগুতের গোলাম হুকুমের গোলাম মনিরুল ও বেঞ্জির খিঞ্জিরদের কথায় আত্মপ্রবঞ্চনায় পড়ে যাবেন না এরা ভারত মার্কিন এজেন্ডার অংশ হিসেবেই আপনাদের ভাইদের গলায় ছুরি চালিয়ে আসছে এরা একদিকে আপনাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অপরদিকে আপনাদের খাবারের লোকমাটুকু গ্রাস করে নিচ্ছে আপনারা কি ভুলে গেছেন চামড়া নিয়ে আপনাদের সাথে গাদ্দারির কথা আপনারা কি ভুলে গেছেন শাপলা চত্বরে সেই নির্মম গণহত্যার কথা দিন শেষে কি এরা আমাদের শত্রু নয় দিন শেষে দিন শেষে কি এরা ইসলামকে ইসলামের অনুসারীদের নিশ্চিন্ন করে দিতে চায় না এরপরও কি আপনাদের হুঁশ ফিরবে না এরপর কি আপনারা জাগ্রত হবেন না তাহলে আর কবে জাগ্রত হবেন হে প্রিয় উম্মা মানবতার শত্রু ইহুদিদের প্রত্যক্ষ সহযোগিতায় হিন্দুত্ববাদীরা গ্রেট রামরাজ্য প্রতিষ্ঠার মহাপ্লান নিয়ে অগ্রসর হচ্ছে যার বলি হবে এ ভূখণ্ডের ইসলামের অনুসারীরা মুসলিমরা সেই প্ল্যানের অংশ হিসেবেই এই ভূখণ্ডের জিহাদ সমর্থক অলামা দায়ী ও যুবকদের বিরুদ্ধে ইতিহাসের নিষ্ঠুর দমন নিপীড়ন চলছে যার অংশ হিসেবে আজ সেই ঝড় আপনাদের মাদ্রাসায় আপনাদের মসজিদেও হানা দিয়েছে হে সম্মানিত ওলামায়ে কারাম র্যাব ডিবি পরিচয় তুলে নিয়ে গুম করে ফেলার যেই রীতি শুরু হয়েছে তা এখন আর জঙ্গি জিহাদি বা জামাত শিবিরে সীমাবদ্ধ নেই এখন তার পরিধি বেশ বেড়েছে তাগুতকে কৌমি জননী উপাধি দেওয়া সত্ত্বেও সেই তাগুতের বিবির কাছে র্যাবের কাছে এখন সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছেন কৌমি মাদ্রাসার সত্যপন্থী ওলামায় গ্রাম ধিক্কার জানায় ওই সকল পেট পূজারি দরবারি আলেম ও দায়ীদের প্রতি যারা উম্মার এই ক্লান্তিকালে যারা উম্মার এই ক্রান্তিকালে তাগুতের পক্ষালম্বন করছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য হকপন্থী আলিম ও দায়ীদের দাওয়াতের বিরোধিতা করছে জিহাদকে সশস্ত্র লড়াইকে মন্দভাবে মন্দভাবে বরং ভয়ঙ্করভাবে উম্মার সামনে পেশ করছে তাগুতের পদলেহি ওই সকল দরবারি আলেম ও দায়ীদের বলছি আপনারা ভালো করে জেনে রাখুন তারা কখনো আপনাদের উপর সন্তুষ্ট হবে না কারণ আল্লাহ সুবাহানহুয়া আলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ হুম অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন পরিশেষে হে মাথার তাজ ওলামাই কারাম হে প্রিয় উম্মা আপনারা জাগ্রত হন বাস্তবতা অনুধাবন করুন বাস্তবতা অনুধাবন করুন ঝড় কঠিনভাবে চূড়ান্ত রূপে আঘাত হানার আগেই ঘরের খুঁটি মজবুত করুন এদাদ গ্রহণ করুন এদাদ গ্রহণ করুন অন্তত আত্মরক্ষার জন্য হলেও নিজের হাতকে মুষ্টিবদ্ধ করুন অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত